এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে ইলাহা ইল্লাল্লার জিকির ওঠে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বালতে হবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের পথে ঘাটে এদেশের বাজার হাটে এদেশের এদেশের এদেশের এদেশের এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামের তসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের সন্তানেরা মক্তব যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশের আকাশ জুড়ে আজাদির নিশান উড়ে এদেশের এদেশের এদেশের এদেশের এদেশের মিনার হতে মুয়াজিনে রাজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে এদেশের মিনার হতে মুয়াজিনে রাজান শুনে কোটি প্রাণ ধুলার পরে সিজদা করে খোদার শনে যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্তানে যে দেশের জমিন ভরা শহীদ গাজীর গোরস্তানে সে জমিন চাই চিরদিন মুক্ত স্বাধীন আজাদের রবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের ফুল ফসলে এদেশের এদেশের এদেশের এদেশের এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডোবে